عليه وسلم বুজুর্গান মোহতারাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদের দুনিয়া এবং আখরাতের কামিয়াবির জন্য যে দিন ইসলাম নসিব করেছেন এটা হাসেল করার জন্য অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যে পথ ও পন্থা নির্ধারণ করেছেন সেটা হল সহবাত সহচার্য এটা হল ভিত্তি দিনের ভিত্তি হলো এটা এটা যে কেউ গ্রহণ করবে তার দিনদারি বাড়তে থাকবে আল্লাহ তালার সাথে তার সম্পর্ক গভীর থেকে গভীরতর হইতে থাকবে আর এটা যার মধ্যে পাওয়া যাবে না সে যত বড় আলেম হোক না কেন সাইকুল হাদিস হোক মুফতি আজম হোক মুফাস্তের জামান হোক সে পিছাইতে থাকবে তার এই বড় বড় টাইটেল এর দ্বারা দুনিয়াতে বাহবা নিতে পারবে কিন্তু আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারবে না দুনিয়ার লোকদের বাহবা এক জিনিস আর আল্লাহর নৈকট্য আর জিনিস দুনিয়ার লোকেরা বাহ্যিক জিনিস দেখে খুব জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকে কিন্তু এইগুলো আল্লাহ দেখবেন না আল্লাহ তো দেখবেন যে তার দিলের মধ্যে কতটুকু ইমান আছে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে এর ভিত্তিতে আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে ফেসলা করবেন তিনি জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে যার অন্তরে যতটুক তাকুয়া আছে আল্লাহর ভয় আছে সে আল্লাহ দরবারে ততটুকু সম্মানই আল্লাহর কাছে সম্মানের ভিত্তি এটা আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন সারা দুনিয়ার প্রেসিডেন্ট হয়ে গেলেন এটা আল্লাহ তালার কাছে কোনো বালুকণা মর্যাদা আপনার জন্য বহন করে আনবে না আপনার কবর আজাব মাফ হবে না সোয়াল জবাব মাফ হবে না আল্লাহ দেখবেন যে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব কতটুকু আদায় করেছে ওই দায়িত্ব আদায় করতে গেলে পালন করতে গেলে দিলের মধ্যে তা কোয়া থাকে তা কোয়ার প্রয়োজন যে আল্লাহ আমার সব কিছু দেখতেছেন ফেরেস্তাদেরকে দিয়ে রেকর্ড করাইতেছেন এর প্রত্যেকটা জিনিস আমাকে আল্লাহর দরবারে কৈফিয়াত দিতে হবে এটার নাম তাকোয়া আমার সব রেকর্ড হয়েছে কোন কিছু আল্লাহ থেকে গোপন নেই এবং এগুলো অক্ষরে অক্ষরে আমাকে কৈফিয়াত দিতে হবে এই চিন্তা চেতনা যার মাথায় থাকে এর ভিত্তিতে যে কাজ করে কোন জিদের বশত আবেগের বশত রাগের বশত সে কোনো কাজ করে না সে জানে রাগ করলে কি লাভ হবে আমার উপরে তো ক্ষমতাশীল রয়ে গেছে আমি না এখানে দাপট দেখাইলাম আমি এখানে ক্ষমতা দেখাইলাম কিন্তু আমার উপর তো ক্ষমতা রয়ে গেছে সেখানে আমাকে কে ছুটাইবে সেখানে কোনো পয়সা চলবে না সেখানে কোনো সুপারিশ চলবে না কিছুই চলবে না কারণ কথা বলার সাহস নেই নবীগণ পর্যন্ত ইয়া রব্বি সাল্লিম সাল্লিম বলতে থাকবেন স্বয়ং নবী আলাই সালামগুন পর্যন্ত পরেশান থাকবেন বিচার শুরু হোক এর জন্য মানুষ সমস্ত বড় বড় নবী রসুলদের কাছে যাবে তো কেউ হিম্মত করবেন না আমার সাহস হইতে নবীদের যদি ওই অবস্থা হয় আমাদের কি হাল আল্লাহ হাসান থাকলে মানুষ আর রাগের উপরে জিদের উপরে হিংসা বিদ্বেষের উপরে লোভ লালসার ভিত্তিতে কোনো কাজ করে না সে দেখে আমার তাকোয়া কি বলে আমার দিলের মধ্যে যে তাকোয়া আছে আমার প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ দেখতেছেন আমার হাত পাওয়া সাক্ষী হইতেছে অস্বীকার করার কোনো উপায় নেই এই জিনিসটা সামনে রেখে সে কথা বলে যে এমন কথা আমি বলবো না যে কথা বললে আল্লাহর কাছে আমাকে লজ্জিত হইতে হয় সে বলবো বলে ফেললাম হাওয়ায় মিশে গেল ব্যাপারটা এরকম না সব রেকর্ড হয়েছে হজরত আলী রাজিয়াল কাফের কাফেরকে কতল করার জন্য সিনার উপরে বসছে কাফের দেখলো আমাকে কষ্ট দিয়ে মারতে পারে মরবই যখন তাড়াতাড়ি মরে যাই কষ্ট কম হবে হজরত আলীর মুখের মধ্যে থুতু দিলেন হজরত আলী তাকে আর কতল করলেন না ছেড়ে দিলেন ওই কাফেরটা হয়রান হয়ে গেল আরে আমি তো সুতো দিলাম তাড়াতাড়ি আমাকে কতল করার জন্য তুমি ছেড়ে দিলে আমাকে আমি তো বুঝলাম না বলে এটাই আমার ধর্ম আমার ধর্মে সবকিছু আল্লাহকে হাজির নাজির জেনে করতে হয় কৈফের দিতে হবে আমাকে তা আমি প্রথম তোমাকে কতল করতে গেছিলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিলের মধ্যে আর কিছুই ছিল না আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া যে আমি আল্লাহ দুশ্মনকে কতল করে আল্লাহকে খুশি করব এই চিন্তা চেতনার বাইরে আর কিছুই ছিল না কিন্তু তুমি যখন থুক দিলে আমার মুখের মধ্যে তখন আমার শরীরের মধ্যে রাগ উঠে গেছে যে এক্ষুনি শেষ করে দিই এত বড় ব্যাদ যখন রাগ উঠে গেছে তখন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি যে এখন যদি আমি একে কতল করি এটা আর আল্লাহর জন্য হবে আমার রাগ মেটানোর জন্য আমার জিদ মেটানোর জন্য হবে আল্লাহর জন্য হবে না এটা আল্লাহ আমাকে পাকড়াও করবেন আল্লাহ আমাকে পাকড়াও করবেন আল্লাহ কাফের মুসলমান হয়ে গেল এই যদি তোমার দিন হয় এই দিনের সাথে আমার কোন লড়াই নেই আমাকে মুসলমান বানাও আল্লাহ আকবর এই ছিল তাকোয়ার দাবি হাকিম উল্লম্বত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এনার নাম সরে নাই এরকম লোক হয়তো পাওয়া যাবে না গত শতাব্দীর মুদাদ্দিদ ছিলেন উনি যখন দেওবান থেকে পাশ করে বের হলেন দারুল দেওবান তো উনি কানপুর জামিউল উলুম মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হলেন ভারতের একটা প্রসিদ্ধ জায়গা শহর কানপুর হ্যাঁ আগেরটাই নাম কানপুর পরে আমি জানতে পারলাম এখানে কানের চিকিৎসা নাকি ভালো হয় এই চিকিৎসা তো পরে হয়েছে নাম তো আগের থেকে আমার এক বন্ধু বলল যে এই দেশে সব ডাক্তাররা বলছে তোমার কান অপারেশন করতে হবে গোড়াতে কাটতে হবে কাটে কি অপারেশন করতে হবে ওনার দিল এটা কবুল করে নাই কান কাটে আলাদা করে ফেলবে এবার চিকিৎসা করবে তুমি খোঁজ নিতে নিতে কানপুর গেছে কানের ডাক্তারের কাছে এরা পরীক্ষা নিরীক্ষা করে বলল তোমার কানের যে সমস্যা হইতেছে কানের থেকে না নাকের থেকে পরে নাকের কি একটা ওষুধ দিলেন পরে সুস্থ হয়ে গেলেন আয়ু সুস্থ অনেকে চিনবেন মেহবুব অপটিক্যালের মালিক এরা সব কান কাটতেছিল আর ওই ডাক্তার কইল ওরা নাকে সমস্যা ওটা অনুভব হইতেছে কানে মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ কানপুর শিক্ষক হইলেন ওদের পড়াইতেন আর লোকজনের মধ্যে এরকম নসিহাত করতেন লোকজন ওনার জন্য কোরবান ছিল সহি কথা বলতেন তো ওই এলাকায় বহুত বড় একজন বেদাতি ছিল সমস্ত বেদাতি কর্মকাণ্ড তার কাজ এ যত বেদাত দেখেন কবর পূজা মাজার পূজা রসুল্লাহ হাজির নাজির ক্যাম্প করতে হবে ইত্যাদি ইত্যাদি এ সব কিছুর ইমাম হল ওই লোক সেই লোক মাহফিলে বলে বেড়াই তো আরে মরানা আশরাফ আলী আর শেষ জিগাতে পড়ে আছে এরা কোন এলেম কালাম জানে এলেম তো আমাদের থেকে শিখতে হবে এলেম তো আমাদের থেকে শিখতে হবে এই বেদাতি চ্যালেঞ্জ করতে তখন হজরত মৌলানা আশরাফ আলী হানবী রহমাতুল্লাহ আলাই যুবক উনি দেওয়ান থেকে ওনার এক উস্তাদকে দাওয়াত করে আনলেন হজরত মৌলানা মাহমুদুল হাসান দেওয়ান্দি তিনি দেওয়ানদের প্রথম ছাত্র প্রথম উস্তাদের নামও মাহমুদ প্রথম ছাত্রের নামও মাহমুদ একজন উস্তাদ একজন ছাত্র একটা ডালিম গাছের নিচে সবক শুরু করলেন সেটি পরবর্তীকালে দারুল্লুম দেওবন্দ দুনিয়ার মুসলমানদের হ্যাঁ এটা আমার কাজ এখান থেকে দিক নির্দেশনা দেওয়া হইতেছে পুরা দুনিয়ার মুসলমানদের দিনই নেতৃত্ব এখান থেকে দেওয়া হইতেছে মক্কা মদিনার থেকে না মক্কা মদিনার থেকে দেওয়া হইতেছে না তারা বহুত পিছনে তারা তখন তবলিগের কাজ শিক্ষা করার জন্য বাংলাদেশ আসছে মক্কা মদিনের লোকেরা অহরহ আসতেছে আমাদের মাদ্রাসায় আরবি জামাত আছে গত পরশু এক জামাত আসছিল মিশর থেকে আমি বললাম যে তোমরাই তো এক জামানায় দুনিয়াতে দাওয়াত পৌঁছাইছ এখন তো তোমরা ঘুমায় গেছো বললো যে ঠিকই ওরা ঘুমায় গেছি তো তোমার বাংলাদেশ থেকে যায় আমাদেরকে জাগাইছে তোমার বাংলাদেশে যে আমাদের মিশর দেখে জাগাইছে ঘুমের থেকে জাগানোর পরে আমরা তোমাদের দেশে আসছি দিনের দাওয়াত শিখ তো সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে ভারতের উত্তর প্রদেশের মধ্যে যে মাদ্রাসা ছোট্ট একটা শহর কোন জেলা শহর না টানা শহর ডবন এই মাদ্রাসা দাওয়াত তবলিক বলেন যাই বলেন সব গোড়া এখানে হজরত মোলা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই সেই দেওবন্দি ছিলেন দেওবন্দের আলেম দেওবন্দের মুরব্বী মুক্তি রশিদ আহমদ গঙ্গোয়ের খানকায় বৎসরকে বৎসর লাগাইছেন হজরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ এইখানের পড়ুয়া এখানে মুরব্বীর হাতে আত্মশুদ্ধি করাইছে লোকেরা ওনার ব্যাপারে অভিযোগ করত হজরত মরা ইলিয়াস রহমাতুল্লাহ ব্যাপারে অভিযোগ করত মুক্তি রশিদ আহমদ গঙ্গ হিসাবের কাছে কি অভিযোগ হুজুর আপনার ইলিয়াস তো খালি ঘুমায় মজলিসের মধ্যে বসে ঝিমায় কি শিখবে চলো তো ঘুমাইতো না মোরা কাবা করতেন লোকেরা বুঝতে পারেনি ওনার পীর ও মুর্শিদ হাজরত মৌলানা মুফতি রশিদ আহমদ গঙ্গোহি যিনি মৌলানা আশরাফ আলী থানবীরও মুরব্বী তিনি বললেন তো তোমরা অভিযোগ করো মৌলবী ইলিয়াস ঘুমায় ইয়াদ রাখো ये मौलवी एक दिन ये मौलवी इलियास एक दिन सारी दुनिया को जगाएगा ঘুমায় শুনে রাখো মৌলবী ইলিয়াস একদিন দুনিয়াবাসীকে জাগাইবে জাগায় নাই আজকে সৌদি আরবের আলেমরা মদিনার আলেমরা মিশরের আলেমরা সব আলেমরা দাওয়াতের কাজ শিক্ষা করার জন্য হ্যাঁ ভারতে চিল্লা লাগাইতেছে বাংলাদেশে চিল্লা লাগাইতেছে তো যারা জাগে নাই এই জিনিসটা তাদের অনুভূতির বাইরে চলে গেছিল আমাদের দুনিয়ায় ঘুরতে হবে আমাদের আগের লোকেরা পুরো দুনিয়াতে ঘোরাফেরা করছে বলে ইসলাম সারা দুনিয়ায় পড়ছে কিন্তু আমরা এখন দুনিয়ামুখী হয়ে গেছি দিন নিয়ে ঘোরাফেরা করা যে এই মতের মেইন কাজ এটাই বলে গেছি যে দায়িত্বের কারণে খায়রে উম্মত বলা হলো সেটাই ভুলে গেছে নামাজ পড়ার জন্য খায়রে উম্মত বলা হয়েছে সর্বোত্তম উম্মত বলা হয়েছে কখনো নামাজ তো আগের উম্মত পড়ছে রোজা আগের উম্মত রাখছে যাই হোক সেই দেওবন্দের প্রথম ছাত্র যিনি তিনি পরবর্তীকালে দারুলুম দেওবন্দের সাইকুল হাদিস হয়ে গেলেন কি হয়ে গেলেন শেখুল হাদিস শেখুল হাদিস মৌলানা মাহমুদুল হাসান কাউবন্দি যাকে পরে ইংরেজরা কালাপানির দ্বীপের মধ্যে জেলে পাঠাই দিচ্ছিল ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করার কারণে এই মাওলানা মাহমুদ হাসানকে সেনে পাঠাইছিল জেলের মধ্যে ইংরেজ গভর্নমেন্ট বহুত বড় আলেম ছিলেন উনি বলতেন মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি মেরা এলম হ্যায় मौलाना हुसैन अहमद मदानी मेरा तकवा है मौलाना शब्बीर अहमद उस्मानी मेरा जुबान है जिब्बा मौलाना उबैदुल्ला सिंधी मेरी सियासत है जिहाद मौलाना अबुल कलाम आजाद मेरा कलम है ওনার এক এক সাগরের উনি এক এক লকব দিচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীরি একবার জীবনে যা দেখছে ওনার চোখের সামনে পড়ছে এটা বলেন নেই এত বড় আলেম তার সম্পর্কে উনি বলছেন ওনার উস্তাদ ইয়ে মেরা এলম হয় আমার এলেম আল্লাহ তাকে দিয়ে প্রকাশ করছে মৌলানা হুসাইন আহমদ মদনী মেরা তাকওয়া है शब्बीर अहमद उस्मानी मेरी जुबान আমার জিব্বা আমার মুখ আমার ভাষা শব্বির আহমদ উসমানী যারা পাকিস্তান আনছিলেন ইতিহাসে লিখছে কায়দা আজম আনছিল যেহেতু কায়দা আজম আমার সাগরের তো লিখছে পাবলিক কি কায়দা করে এক বালুকানা বিশ্বাস করত এক তো শিয়া আবার ব্যারিস্টার ইসলামের কিছুই জানে না জাহাইলে মোরাক্কাম তার সাথে এইসব আলেমরা ছিল বলে পাকিস্তান হয়েছিল আর পাকিস্তান হয়েছিল বলে বাংলাদেশ অস্তিত্ব আছে পিছনেই মাল্লা সাব্বির আহমদ উসমানী মুক্তি শফি সাহেব এনারা দারুলম দেওয়ান থেকে শিক্ষকতা থেকে ইস্তেফা দিয়ে ময়দানে আসছিলেন মানুষকে বোঝানোর জন্য মুসলমানদের ভিন্ন জমিন দরকার দেশ দরকার মানে স্বাধীনভাবে কোরআন সন্না জারি করবে এই মাওলানা মাহমুদ হাসান দেবন্দি ইনি ওই জামানার বড় আলেম ছিলেন তো মাওলানা আশরাফ আলী থানবি সাহেব ওনাকে দাওয়াত দিলেন কানপুরের দল চাই বেদাতিরা বলে যে মাওলানা আশরাফ আলী আর তার উস্তাদ কি জানে এলেম কেন আছে কিছু এটা কানপুরবাসীকে বোঝানোর জন্য উনি ওনার উস্তাদ মাওলানা মাহমুদ হাসান দাওবন্দিকে দাওয়াত দিয়ে আনলেন ওনার চাকরির শুনে কানপুরবাসী বুঝল হক কন্ডার বাতিল কোনটা কানপুরবাসী চোখ খুলে গেল সঠিক দিন কোনটা আরে বেদাতের একদিন কি বুঝাইছে বেদাতের খালি এটাই বুঝাইছে ঘরে ঘরে মেলার দিন সব হয়ে যাবে আর বারো তারিখ মিছিল বের করে এই ইসলাম আর কোন হুকুমা কাম নেই মিলাদার আর জসনাগুলো সেই সব ইসলাম হয়ে গেল ওদের কাছে নেই কিছু এই মিলাদার এই মিছিল ছাড়া ওদের থলিত আর কিছু নেই কোন মশলা মশাল জানে না ইনি এসে আমাদের পজিশন কি এই উন্মতের পজিশন কি পজিশন ব্যাখ্যা করলেন দায়িত্ব কর্তব্য বুঝাইলেন কানপুর পাশে বুঝলো ইসলাম কি জিনিস এতদিন বোঝা নাই তো ওই জলসার মধ্যে মৌলানা আশরাফ আলী হানবী রহমতুল্লাহ ওই বেদাতি পন্ডিতকেও দাওয়াত দিয়েছিলেন যে আপনিও মেহরবানি করে থাকবেন আপনার মুড়িদান নিয়ে থাকবেন তো জলসার শেষের দিকে বিরাট দল এসে গেল বিরাট দল এসে গেল এই বেদাতিনকে দেখে দেওয়াবন্দের সাইফুল হাদিস হজরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন পড়ে বয়স শেষ করে দিল এটা পড়া মানে কি বয়স শেষ সবাই প্রেশান মৌলানা আশরাফ আলী থানবী প্রেশান কিন্তু এরাই তো বলে আশরাফ আলী কি জানে আর তার হুজুররা কি জানে এলে আমাদের তো শিখতে হবে তো সেই গ্রুপজন এসে গেছে হ্যাঁ এলেমের কিছু ঝলক তো এখন দেখানোর টাইম এলেমের কিছু ঝলক এলেম কাকে বলে কিন্তু বোখারের থেকে দশ পৃষ্ঠা পড়ে শোনাই দেয় ওই বেদাতি তো এক পৃষ্ঠাও পড়তে পারবে না তাহলে বেদাতি বুঝতো যে আমি কি কইছি আর এরা কি অথচ এই মুহূর্তে নেই ও আওয়ানা দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলমিন পড়ে নিচ্ছে মৌলানা আশরাফ আলী খান বললেন হুজুর দেখি হুজুর আপনাকে যাদের জন্য আনছি ওরাই তো কেবল আসছে আপনাদের কাছে যে এলেম আছে এটা বোঝানোর জন্য যাদেরকে বোঝানোর জন্য আমি আপনাকে আনছি তারাই তো আসছে এখন আপনি এখন বন্ধ করে দিলেন তাহলে তো হলো না কিছু এখন তো আসল পয়েনের টাইম এবং হাজির যারা তারাও চাইতেছে যে এখন কিছুক্ষণ বয়ান হওয়ার দরকার যাতে এই বেহুদা গুলো এদের দিমাগ সহি হয়ে যায় এলেন নেই এক সঠাৎ আর দাবি করে যে আমরা এলেমের উড়ুজাহাজ বন্ধ করে দিলেন উনি বললেন দেখো বাবা আমিও বুঝছি এই কথা আমার দিলে আসছিল যে এখন আমার এলেন জাহির করার সময় যাদের জন্য আনা হয়েছে তারাই তো আসলো এখন স্টেজে এখন আমার এলেমটা জাহির করার সময় তা আমার দিলেও আসছিল কিন্তু তখন আমি চিন্তা করলাম যে এতক্ষণ তো আমি আল্লাহর জন্য কথা বলতেছিলাম এতক্ষণ আমি যা কিছু বলছি তা আল্লাহর জন্য বলছি কিন্তু এই গ্রুপ আসার পরে আমার নিয়ে চেঞ্জ হয়ে গেছে তখন আমার নিয়তের মধ্যে আসছে এই জাহেলদের কিছু শিক্ষা দেওয়ার দরকার আছে আমাদের এলএমের কিছু ঝলক এটা দেখানো দরকার এর একটা খেয়াল আমার ভিতরে আছে তখন আমি চিন্তা করলাম এখন যদি আমি বয়ান করি আর বুখারির থেকে হাদিস পড়তে থাকি অনর্গল এইটা তো আল্লাহর জন্য হবে না এইটা আল্লাহর জন্য হবে না এটা আমার নফসের জন্য হবে আমার নফস ওদেরকে দেখাইতে চায় বেদান্তকে দেখাইতে চায় বেটা তোরা তো আমার জুতা সমান না এই খেয়াল তো পয়দা হয়ে গেছিল আমি তখন দেখলাম যে আচ্ছা তুমি আল্লাহর জন্য কথা বলছো এখন আমার মনের ভিতরে আসছে এদের কিছু এলেমের ঝলক দেখানো দরকার তা আমি দেখলাম এই মুহূর্তে কথা বললে এটা আর আল্লাহর জন্য হবে না আমার নকশের চাহিদা পূরণ করার জন্য হবে এই জন্য আমি ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন পড়ে শেষ করে দিচ্ছি ওরা যাবো যে বুঝুক কারণ আমার কাজটা আল্লাহর জন্য হইতে হবে আমার কাজটা আল্লাহর জন্য হইতে হবে আমি কোনো বেদাতির জন্য তো কোনো কিছু করব না আর কানপুর লোকদের হেদায়ত তো আর হয়ে গেছে এতক্ষণ যে আল্লাহর জন্য কইছেন তা তো আসল যারা শ্রোতা তারা তো দিন পেয়ে গেছে বেদাদির থেকে আলাদা হয়ে গেছে এই হলো তাকোয়ার দাবি এই হলো তাকোয়ার দাবি যা আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে সেটা মাথায় রেখে আমাকে কাজ করতে হবে পাওয়ার আস্থার ব্যবহার করলাম পাওয়ার আস্থার ব্যবহার করলাম এটা জায়জ নেই আজকাল জঙ্গি খোঁজা হয়েছে ফেরেস্তা তৈরির কারখানায় যেখানে ফেরেস্তা তৈরি করা হয় এখানে জঙ্গি খুঁজতেছে ইহুদদেরকে খুশি করার জন্য অথচ যে লোকগুলো খুঁজতেছে ওর কাছে তালিকা আছে কারা কারা জঙ্গি কারা কারা নাশকতামূলক কাজ করে পুরা তালিকা প্রত্যেকটা থানায় আছে খুব ভালো করে জানে কোন হলে কোন কোন ছাত্র জঙ্গি সব জানে তো সেখানে না খুঁজে যেখানে ইসলাম শান্তির ধর্ম শিক্ষা দেওয়া হয় এখানে খুঁজতে এসে মুসলমানের ছেলে ইহুদিকে রাজি করার জন্য সেও জানে এখানে নেই কিন্তু ইহুদিরা বারবার চাপ দিচ্ছে তাদের টার্গেট জঙ্গি জঙ্গি করে ইসলাম বন্ধ করতে হবে ওলামায় কেরামকে ঘায়ল করতে হবে কালকে আমি এখানে বয়ান করতে গেলাম মানিকগঞ্জ হরিরামপুর থানা আমাকে তারা দাওয়াত দিয়ে দাওয়াত ফেরত নিচ্ছে হুজুর দাওয়াত তো দিছিলাম থানার থেকে অনুমতি দিচ্ছে না ওসি সাহেব আমি বললাম আমি ওখানে যাব আমাকে দাওয়াত দিচ্ছেন আমি প্রোগ্রাম রাখছি থানার ওসি প্রোগ্রাম দিক আর না দিক আমি যাব সেটা আপনারা চেষ্টা করেন তাকে বুঝান কেন অনুমতি দেয় না কি হয়েছে খোঁজাখুঁজি নিয়ে জানতে পারলো যে ওসি সাহেবের কাছে কে বা কারা রিপোর্ট দিছে যে তারা ঢাকা থেকে জামাত শিবিরের নেতা আনতেছে এই শুনে ওসি সব ঘাবড়াই গেছে কি রে আমরা সারা দুনিয়া এদেরকে খুঁজতেছি আর এই নেতা নিয়ে আসতেছে এখানে অস করেছে না না এই মাহবিল হয়েছে দেওয়া যাবে না পরে এরা বললো যে আপনি এই জন্য মানা করছেন উনি তো বহু কিতাব লিখছেন তাদের বিরুদ্ধে তাদের ইসলাম যে ইসলাম না আমার সব কিতাব লয়ে মিস্টার মৌদুদ্দিন নতুন ইসলাম মৌদুদি মতবাদ মৌদুদি মতবাদ ও তার স্বরূপ সব বই গাছি ভেন্দি নিয়ে ওসি সাহেবরে দিচ্ছে তো দেখেন তো কারা আনতেছি এগুলো জামাতের নেতা পরে উনি থামছেন কাল আমার সেখানে বয়ান হয়েছে আমার মেজাজ খারাপ হয়ে গেছিল বাংলাদেশ কি মগের মূলক হয়ে গেল আমি একজন রাজনীতি মুক্ত মানুষ আমি এখানে বয়ন করতে পারবো না তাহলে এই দেশে বাস করে লাভ কি যে দেশে দিনের কথা শোনানো যাবে না দেশে থাকা দরকার কি দেশ হয়ে চলে যায় তাহলে এদিন আমি সাংঘাতিক রাগ হয়েছি যে আমি প্রোগ্রাম দিছি আমি যাব তোমরা কিভাবে ওসিকে রাজি করবা করো আমি যাবো এখানে কারণ আমার তো কোনো স্বার্থ নেই আমি ওয়াজ করে কোনো হাদিয়া নেই না আমি গেলে হাদিয়া দিবে না আমার তো সে হাদিয়ার দরকার নেই আল্লাহ এমন পীরের কাছে নিয়ে গেছেন যেমন হাদিয়া মুক্ত বক্তা আলহামদুলিল্লাহ বহু আলমুল্লাম আছে দিনদার লোক আছে কত মহাব্বতের সাথে তারা কথাগুলো শুনছে কাজে এই যে একটা পরিবেশ ইহুদিরা সৃষ্টি করছে আমার মতো অরাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি জীবনে যাদের রাজনীতি কোনো সিল নেই তারা একখানে প্রোগ্রাম করবে এটাও বাধাগ্রস্ত হইতেছে বগের মূল্য হয়ে গেল কাজের দেশ দেখি কোন নাস্তিকদের দেশ আমরা কথা বলতে পারবো না আমরা কথা বলতে পারবো না কোন অভিযোগ থাকলে বলো আমরা তো জঙ্গিদের নির্মূল করার পক্ষে আমরা জঙ্গিদের বিরুদ্ধে তোমরা কোন বিবিকে মাদ্রাসায় খুঁজতে যাও আল্লাহকে খুশি করো ইহুদিদের খুশি করো না আল্লাহকে খুশি করো আমরা না তোমাদের জবাবদিহি করতে হবে রক্ষা বড় নয় আল্লাহকে রাজি খুশি করা বড় জিনিস সবাই গদির জন্য পাগল হয়ে যায় কিন্তু গদি কারো কাজ থাকবে না গদি কোনোদিন কারোর জন্য স্থায়ী হয় নাই কোনোদিন কারোর জন্য স্থায়ী হবে না তবে ইহুদিদের খুশি করে এগুলো করা যাবে না আল্লাহকে খুশি করে বরং করা যেতে পারে যেসব চেয়ারম্যান টান দেখবেন দিনের সাথে জড়িত এরা দেখবেন বারবার পাস করে এদের কেউ হারাইতে পারে চেয়ারম্যান আবার ভালো কাজ আছে আগে আগে আছে এরা সারা জীবন চেয়ারম্যান দিনের কাজ করলে আল্লাহ তাদের ক্ষমতাকে স্থায়ী করে দেয় আর ইহুদিদের পক্ষে কাজ করলে কান ধরে আল্লাহ তাল্লাহ নামাই দেয় বহুত লোকের নাম হয়েছে তো বলতেছিলাম তাকোয়ার দাবি অনুযায়ী কাজ করতে হবে নিজের মনের চাহিদা মনের আবেগ মনের রাগ মনের জিদ মনের লোভ লালসা এর ভিত্তিতে কোনো কাজ করা যাবে না তা মুসলমানের শান না একবার একজন সাহাবি রসুল আকরাম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমরা যে জগতে বাস করতেছি এখানে সবচেয়ে শক্তিশালী কি জিনিস নবী আল্লাহ সাল্লাম বলেন পৃথিবী পৃথিবী এর থেকে শক্তিশালী কিছু আছে কিনা না পাহাড় পৃথিবী তো লড়তেছিল পানির ভর লড়তেছিল আল্লাহ পাহাড় বসাই দিলেন শান্ত হয়ে গেল আবার প্রশ্ন করলেন হুজুর পাহাড় থেকে শক্তিশালী কি আছে ওদের লোহা পাহাড়কে চুরমার করে দিতে পারে কাটে লোহা থেকে শক্তিশালী কিছু আছে তা আছে আগুন আগুন একদম লোহাকে গলায় পানি করে দেয় আচ্ছা আগুন থেকে শক্তিশালী কিছু আছে বলে হ্যাঁ আছে কি এটা তো পানি পানি আগুনকে একদম খতম করে দেয় নিবাই দেয় আচ্ছা এই পানির থেকে শক্তিশালী কিছু আছে হ্যাঁ আছে কি বাতাস এই বাতাস লক্ষ লক্ষ টন পানি উড়ায় লয়ে দিতেছে লয়ে যেখানে বৃষ্টির দরকার বৃষ্টি দিচ্ছে লক্ষ লক্ষ টন পানি বাতাসে উড়াই লয়ে যেতেছে সমুদ্র থেকে বাষ্প আকারে তুলতেছে তুলে যেখানে দরকার এই বাতাসে নিয়ে যেতেছে বাতাসের কি শক্তি এত টন পানি নিয়ে গেল তাই না মেঘ কিভাবে চলে মেঘ কি চলতেছে বাতাসে ধাক্কাই লয়ে যেতেছে বাতাস কাজেই ওই মেঘ মানে পানি ওই পানির থেকেও হাওয়ার শক্তি বেশি আচ্ছা হাওয়া থেকে শক্তিশালী কেউ আছে বলে হ্যাঁ বনি আদম মানুষ ওর থেকেও শক্তিশালী কেন এর এক কারণ হল একটা কারণ দেখাইলেন সে আল্লাহর সন্তুষ্টের আশায় এমন ভাবে আল্লাহ রাস্তায় ব্যয় করে যে তার ডান হাত কি দান করলো বাম হাত বলতে পারে তার মানে মানে মানুষ তো নাম যশ চায় কিন্তু তার দিলেও এটা চায় কিন্তু দেখলো যে এইভাবে যদি আমি দেই নাম যশ তা আল্লাহর কাছে কিছুই পাবো না কিছুই পাবো না আমাকে আল্লাহর জন্য করতে হবে তো চুপচাপ দিন তার মনের ভিতরে নাম যশের মহ থাকা সত্ত্বেও ওটার মোকাবেলা করে ওটার বিরুদ্ধাচরণ করে সেটা গোপনে দিল এতে সে ওই হাওয়া থেকেও কি হয়ে গেল শক্তিশালী হয়ে গেল একটা কারণ দেখালেন আর একটা কারণ তো স্পষ্ট ওটা রসুলের দেখানোর দরকার নেই তা আপনিও বুঝবেন যেগুলোকে এত শক্তিশালী বললেন বডি বড় হলে কিন্তু শক্তি হয় না স্থূলতার কারণে শক্তি হয় না সূক্ষ্মতার কারণে শক্তি হয় যাতে অ্যাটম বম শোনেন সূক্ষ্মতার কারণে পৃথিবীর থেকে পাহাড়ের বডি তো ছোট ছোট না তো শক্তি বেশি পাহাড় থেকে লোহার বডি ছোট তো শক্তি বেশি হলো না শক্তি এই স্থূলতা দিয়ে হয় না এটা হয় সূক্ষ্মতা দিয়ে তো মানুষ সবচেয়ে শক্তিশালী তার একটা বাহ্যিক কারণ এটা আগে যেগুলো বলা হলো মানুষ সবগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহার করতেছে এটা আল্লাহ কোরআনে বলতেন এই পৃথিবীতে যা কিছু দেখতেছ আল্লাহ সব তোমার নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছেন তুমি যারা এরা দিয়ে কাজ নিতে পারো সুবিধা নিতে পারো আরাম নিতে পারো ইচ্ছা মতো ব্যবহার করতে পারো সাক্ষরা মানে তোমার অনুগত করে দিচ্ছেন অনুগত করে দিচ্ছেন সবকিছুকে আপনি জমিন ইসলাম তো কাটতে পারতেছেন না কেটে পুকুর বানাই দিচ্ছেন জমিন কিছু বলতে চায় একশো তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিচ্ছেন জমিন কেটে চোরমার করে দিলেন জমিন তো কিছু করতে পারলো না ইচ্ছা মতো রাস্তা বানাই দিচ্ছেন পাহাড় কাটতে পারে না মানুষ যারা সৌদি আরব গেছেন মাইলকে মাইল পাহাড়ের নিজ রাস্তা টানেল বানাই দিচ্ছে এর ভিতরে সমানে গাড়ি চলতেছে রাস্তা কমানোর জন্য রাস্তা অনেক বাঁকা বাঁকা ছিল আঁকা বাঁকা কমানোর জন্য সব পাহাড়ের তলায় পাহাড় দাঁড়াই আছে পাহাড় দাঁড়াই আছে কোনটা তলাতে একটা রাস্তা কোনটা তলাতে দুটা রাস্তা তাহলে মানুষের শক্তি আছে বলে তো পাহাড় কাটছে কাটিয়ে রাস্তা বানাই নিচ্ছে লোহাকে কাজে দিছে না লোহা লক্কর দিয়ে কত ইঞ্জিন মেশিন বানাই দিতে মানে কত কাজ দিচ্ছে কত হেভি হেভি মেশিন আল্লাহ মানুষকে ক্ষমতা দিচ্ছেন না এই বেরান দিচ্ছেন না লোহা কাজে লাগাইতেছে না আগুনকে কাজে লাগাইতেছে না হ্যাঁ? পানিকে কাজে লাগাইতেছেন না আর আগুন পানি একসাথে করে মেশিন চালাই দিচ্ছে মানে আগুনও আছে আর পানিও আছে বড় বড় মেশিন দুটো একসাথে চালাই দিচ্ছে দুটা লাগছে সব কাজে লাগাই দিচ্ছে হাওয়াকে কাজে লাগাইতেছে না হাওয়া এত শক্তিশালী এরা কাজে লাগাই দিচ্ছে না হ্যাঁ এরা গাড়ির চাক্কার ভিতরে ভরে গাড়ি দিচ্ছে হাওয়ার মধ্যে না ভরতো তাহলে এই গাড়ি কয় মাইল গতিতে চলত হ্যাঁ রাস্তা রোলার চালায় দ্রুত চলতে পারে আমরা চিটাগাং যেতে কদিন লাগতো চিটাগাং যেতে গাড়ির চাক্কা যদি লোহার হইতো চিটাগাং যেতে কদিন লাগতো আল্লাহ সব মানুষের অনুগত করে দিছে তার মাথার মধ্যে বুদ্ধি আল্লাহ দিছে তার বাপে দেয় নাই আল্লাহ দিতে সে ওই হাওয়াকে আটকাইছে গাড়ির চাকার মধ্যে আটকা এটাকে এত হালকা করে দিতে এখন অত বেগে এই গাড়িগুলো চলতেছে চিন্তা করা যায় আল্লাহর হাবিব যত কিছু বয়ান করলেন সব মানুষ নিয়ন্ত্রণ করে কাজ নিচ্ছে কাজ নিচ্ছে কাজে মানুষ বললেন আল্লাহ নবীদে বললেন যে হাওয়া থেকেও শক্তিশালী কে মানুষ মানুষের সবগুলো নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ তার কবজায় দিয়ে দিতে এত বড় একটা পেলেন পাঁচশো লোক নিছে আর পাঁচশো লোকের যে মাল এক মন করে ধরলেও তো পাঁচশো মন এই ওর পেটের মধ্যে নিয়ে এতগুলো মানুষ নিয়ে হাওয়ার ভিতরে উঠতেছে কল্পনা করা যায় হাওয়ার মধ্যে এটা ঘুরাইতেছে উঠাইতেছে নামাইতেছে যা ইচ্ছা তা এত বড় একটা হাতি এইটা রাগ হয়ে গেলে পাঁচশো লোক মিলে কিছু করতে পারবে না যদি মাথা খারাপ হয়ে যায় কাছেও যেতে পারবেন না আর একটা বিড়াল মাথা খারাপ হয়ে গেলে আপনি তার সামনে যেতে পারবেন না তো হাতি মাথা খারাপ হয়ে গেলে অথচ এই হাতিকে আল্লাহ মানুষের তাবে করে দিচ্ছে একটা দশ বছরের বাচ্চা ওই হাতির রশিটা ধরে লয়ে দিচ্ছে দশ বছরের বাচ্চা এত বিশাল হাতি ফেরে লয়ে চিন্তা কর আল্লাহ কিভাবে মকলুকাতকে মানুষের তাবে করে দিচ্ছে এটা বোঝানোর জন্য দেখো সব তোমার খেদমতের জন্য তুমি দুনিয়ায় যাওয়ার আগে এগুলো সব বানাইছি আমি তোমার খেদমতের জন্য খাদেম আগে আসে আগে খেদমত দিবে সে পরে আসে ধরেন আজকে আমার প্রোগ্রাম কিশোরগঞ্জ ওখানে লোকজন এখানে আছে বয়ান করে সেখানে চলে যাবে তো তারা ওখানে আমার খাদ্যের আগে ঠিক করে রাখছে হুজুরের খানা কে আনবে উজুখানায় কে নিয়ে যাবে হুজুরকে কোন জায়গায় রাখা হবে সব ব্যবস্থা কিন্তু আগে রেডি হয়েছে আমি যাব পরে আল্লাহ আমাদের খেদমতের জন্য মানুষ তৈরি করছে এ তো মাত্র সাত হাজার বছর আগের কিস্তা সিরিফ সাত হাজার বছর আগে বাবা আদম দুনিয়াতে আসছেন সাত হাজার অথচ পৃথিবী তার কত আগে তৈরি হয়েছে ভাই আমাদের বসবাসের যোগ্য হয়েছে এরপর আল্লাহ মানুষ পাঠিয়েছে এই হাদিসের মধ্যে কিছু নসিহাত আছে যেটা বলার জন্য আমি হাদিসটা শুরু করলাম যে সাহাবি লাগাতার প্রশ্ন করলেন প্রশ্ন করতে করতে কোথায় যে থামছে যে পানি চেয়ে শক্তিশালী মানুষ এরপর তো কইলেন না যে মানুষের চেয়ে শক্তিশালী কে প্রশ্ন করছে তাদের এটা অনর্থক ওটা সাহাবি নিজেও জানে যা যা জানা জিনিস প্রশ্ন করে আপনি সময় নষ্ট করবেন কেন ওই সাহাবি নিজেও জানে যে মানুষের চেয়ে শক্তিশালী কে আল্লাহ কেন জিজ্ঞেস করলাম দেখি যেরকম জানা ছিল না এটা জানা হয়ে গেছে লাগাতার প্রশ্ন করতে রয়েছেন এখানে এসে থেমে গেছেন আল্লাহ রসুলের সোহবাতের কারণে ওনাদের মেজাজ তৈরি হয়ে গেছিল মেজাজ তৈরি হয়ে গেছিল উনি সল করে বুঝতেছিলেন যে সামনে আরো কথা আছে ওই জব পাওয়ার পরে বুঝতেছিলেন আরো কথা আছে যখন বুঝছেন আর নেই তো থেমে গেছেন এটা কোনো কঠিন না এটা কোনো গায়েব জানার বিষয় না আপনি একজনের সহবাতে বসেন কিছুদিন তার বয়ান শোনেন তার সাথে উঠা বসা করেন তো আপনি নিজে অনুমান করতে পারবেন যে এই প্রশ্নের জবাবে হুজুরে কি বলতে পারে আপনার আইডিয়া হয়ে যাবে তো কি গায়েব জানা হলো তো ওনার সাথে সহবাতের কারণে ওনার সাহসের যে থাকার কারণে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে তো সাহাবাই কেরাম রসুলের সহবাতে ছিল এই সহবতের কারণে আর সামনে বাড়ে নাই যেরূপ জানার দরকার জানা হয়ে গেছে এবং এই সহবতের কারণে তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছিল হাদিস কোরআনে লিখছে যে সাহাবি ইমানের সাথে এক নজর নবী করিম সাল্লা সাল্লামকে দেখল কেমন পর্যন্ত যত গছ কতবু অলি আসবে সবাইকে এক পাল্লায় রাখলে আর একবারের জন্য এক নজর যিনি সাহাবাই কেরাম যিনি আল্লাহ রসুলকে দেখছেন ইমানের সাথে তার সমান হইতে পারবে না তাদের ব্যাপারে হাদিস আসছে তারা যদি একশের গম আল্লাহ রাস্তায় দান করে আর তুমি যদি উহুদ পাহাড় আল্লাহ রাস্তায় দান করো উহুদ পাহাড় স্বর্ণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থেকে আল্লাহর কাছে ওটার দাম বেশি হয়ে যাবে ওই সাহাবিল কি একশের গম গোড়া কোথায় সহবাদ গোড়া কোথায় সহবাতের কারণে আল্লাহ তাদের আমলকে এত মূল্যবান করে দিয়েছিলেন ওইখান থেকে আল্লাহ কেয়ামত পর্যন্ত এই ফর্মুলা জারি করে দিচ্ছেন যে আমার দিন শিখতে হলে সহবাদ থেকে শিখতে হবে টেলিভিশন থেকে না জাকির নায়ক থেকে না দিন শিখতে চাও আল্লাহ আল্লাহ হইতে চাও সহবাতে আসো ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে রিসার্চ করে তুমি আল্লাহর অলি হয়ে দেবা এটা রাস্তা না সহবাতে আসতে হবে সহচার্য আসতে হবে যে আসবে সে ইংরেজি শিক্ষিত হলো কামিয়াব হবে সে আরবি শিক্ষিত আলেম হলো কামিয়াব হবে আর যে আসবে না সে ইংরেজি শিক্ষিত হইলেও নাকাম হবে আলেম হইলেও নাকাম হবে শুরুতে কথা বলছিলাম অনেক বড় বড় আলেম আছে কিন্তু কোন আল্লাহ ওলা যায় নাই অহংকারের কারণে আল্লাহ তাদেরকে দিয়ে কোনো কাজ নেয়নি কি কাজ নিছে কিছু মানুষকে গোমরা করছে কিছু মানুষকে গোমরা করছে এই কাজ নিচ্ছে হেদায়তের কোনো কাজ নেয় নাই হেদায়তের কোনো কাজ আল্লাহ তাদেরকে দিয়ে নেয়নি এই জন্য এই সমস্ত জায়গা থেকে ইন্টারনেট টেলিভিশন এইগুলো থেকে দিন পাওয়ার কোন চেষ্টা করা যাবে না তাহলে গুমরা হইতে হবে ভণ্ড যাদের কাছে নবীজির সুন্নত নেই তাদের কাছে দিন খুঁজলে হবে না দিন তো আল্লাহ আল্লাহদের সবাতে বসে খুঁজতে হবে তাদের সহবাতে বসলে এলেমও আসবে আমলও আসবে তাকও আসবে এই জন্য এটাকে যে প্রাধান্য দেবে সে যত বড় মূর্খ হোক কামিয়াব শিক্ষিত হোক কামিয়াব মূর্খ কামিয়াব শিক্ষিত কামিয়াব আর এই সৌবাত না থাকলে সব শেষ এই জন্য আমি আয়াত করছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আর যারা তার সহবাত উঠাইছিল আল্লাহ এখানে নমুনা পেশ করতেছেন কোরআন শরীফে মোহাম্মদুর রসুল্লাহ ইনিও নমুনা দিনের আর কে অল্লাদিন মাহু যে লোকগুলো আমার এই রসুলের সবাত উঠেছিল তার মজলিসে বসছিল দিন শিক্ষা করার জন্য তারা তোমার জন্য নমুনা তাদের যে কাউকে তুমি ভালো করবা তুমি আল্লাহ আল্লাহ হয়ে দিবা আজকে তাদের সমালোচনা করা হয়েছে এবং সেটাকে দিনের কাজ বলা হয়েছে সেই সাহাবায় কেরামকে সমালোচনা করা হয়েছে এবং সেটাকে টাইটেল দেওয়া হচ্ছে এটা নাকি দিন অথচ আল্লাহ রসুল ক্লিয়ার বলে গেছেন যখন কোন মানুষকে দেখবা আমার কোন সাহাবির সমালোচনা করতেছে পরিষ্কার বলে দিবা লানাতুল্লাহ আল্লাহ শারিকুম তোমার উপরে আল্লাহ লানত আল্লাহ লানত তা আল্লাহ রসুল যার জন্য লানত দিল সে কি কিসের ইসলাম কিসের মুসলমান তারপর তো লানত আল্লাহর গজব এইটাকে আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সৌবাত তবলিক জামাতে কেন বেরোতে বলা হয় এই সহবাতের জন্য এনে কিছু না কিছু আল্লাহ আল্লাহ লোক আছে এতে সহবাতে যাও আল্লাহর ঘরে থাকো পকেটের পয়সা খাও আর সারাদিন ইমানের কথা শোনো নামাজের কথা শোনো আল্লাহ তোমার দিল পরিবর্তন করে দিবেন আল্লাহ ওয়ালা বানায় দিবেন ওইখানেও কিন্তু মূল জিনিস সবার আল্লাহ আল্লাহ সবার এর জন্য বেরোতে বলা হয় তো ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো কথা বলা হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন গত জুমাতে আপনাদেরকে বলছিলাম আমি যে আমাদের এখানে নামাজ পড়তে আপনাদের খুব কষ্ট হয় তো এখানে আমাদের কমিটি এসি লাগানোর সিদ্ধান্ত করছে আপনারা দেখতেছে সব এসি এসে গেছে কিছু লাগানো হয়েছে চালু হয় নাই মনে এখনো এই লাগানো হয়েছে Está bueno. Falta la,